সুরা আন্নাহাল বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون আল্লাহর ফয়সালা আসিয়া গিয়াছে এখন আর উহার জন্য তাড়াহুড়া করিও না তিনি অতীব পবিত্র এবং ইহাদের কৃত শির্ক হইতে অনেক ঊর্ধ্বে অবস্থিত ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون তিনি এই রুহকে তাহার যে বান্দার উপর চাহেন নিজের নির্দেশক্রমে ফেরেস্তাদের মাধ্যমে নাজিল করিয়া দেন সাবধান ও সতর্ক করো আমি ছাড়া তোমাদের আর কেহ মাবুদ নাই অতএব তোমরা আমাকেই ভয় করো خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون তিনি আসমান ও জমিনকে পরম সত্যতা সহকারে পয়দা করিয়াছেন তিনি বহু ঊর্ধ্বে সেই শির্ক হইতে যাহা এই লোকেরা করিতেছে خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين তিনি মানুষকে এক ক্ষুদ্র শুক্রবিন্দু হইতে পয়দা করিয়াছেন অতঃপর দেখিতে দেখিতে সে স্পষ্টত এক ঝগড়াটে ব্যক্তিতে পরিণত হইয়াছে والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون তিনি জন্তু জানোয়ার পয়দা করিয়াছেন ইহাদের মধ্যে তোমাদের জন্য পোশাকও রহিয়াছে আর খাদ্য সেই সঙ্গে অন্যান্য নানাবিধ ফায়দাও নিহিত রহিয়াছে ولكم فيها جمال حين تريحون وحين تسرحون তাহাদের মধ্যে তোমাদের জন্য বিশেষ সৌন্দর্য রহিয়াছে যখন সকালবেলা তোমরা সেগুলিকে বিচরণের জন্য পাঠাও এবং সন্ধ্যায় সেগুলিকে ফিরাইয়া আনো وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم উহারা তোমাদের ভার বোঝা বহন করিয়া এমন সব স্থান পর্যন্ত লইয়া যায় যেখানে তোমরা খুব কঠোর শ্রম ছাড়া পৌঁছিতে পারো না আসল কথা এই যে তোমাদের রব বড়ই অনুগ্রহশীল এবং অসীম মেহেরবান والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون তিনি ঘোড়া খচ্চর ও গর্ধব পয়দা করিয়াছেন যেন তোমরা উহার উপর সোয়ার হও এবং উহারা তোমাদের জীবনের শোভা সৌন্দর্যে পরিণত হয় তিনি আরো বহু সংখ্যক জিনিস তোমাদের কল্যাণের জন্য পয়দা করিয়াছেন যে সম্পর্কে তোমাদের কিছুই জানা নাই وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين আর আল্লাহরই দায়িত্বে রহিয়াছে সরল সঠিক পথ প্রদর্শন যখন বাঁকাচোরা পথ অনেক রহিয়াছে তিনি যদি চাহিতেন তবে তোমাদের সকলকে সত্য সঠিক পথে চালিত করিতেন هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر ومنه شجر فيه تسيمون সেই আল্লাহ যিনি আকাশ হইতে তোমাদের জন্য পানি বর্ষণ করেন যাহা হইতে তোমরা নিজেরাও সিক্ত পরিতৃপ্ত হও আর তোমাদের জন্তু জানোয়ারগুলির জন্য খাদ্য উৎপাদিত হয় ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون তিনি এই পানির সাহায্যে খেতে ফসল ফলান এবং জয়তুন খেজুর আঙ্গুর ও আরও নানাবিধ ফল পয়দা করেন এইসবের মধ্যে একটি বড় নিদর্শন রহিয়াছে তাহাদের জন্য যাহারা চিন্তা ভাবনা করিতে অভ্যস্ত وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون তিনি তোমাদের কল্যাণের জন্য রাত ও দিনকে এবং সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করিয়া রাখিয়াছেন আর সব তারকাও তাহারই বিধানে নিয়ন্ত্রিত এইসবের মধ্যে বহু নিদর্শন রহিয়াছে তাহাদের জন্য যাহারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون আর এই যে বহু রং বেরঙের দ্রব্যাদি তিনি তোমাদের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 নোঙ্গর সমূহ গভীরভাবে গাড়িয়া দিয়াছেন যেন জমিন তোমাদের লইয়া হেলিতে দুলিতে না পারে তিনি নদ নদী প্রবাহিত করিয়াছেন এবং স্বাভাবিক পথ বানাইয়া দিয়াছেন যেন তোমরা সঠিক পথের সন্ধান পাইতে পারো তিনি জমিনে পথ দেখাইবার জন্য নিদর্শনাদি সংস্থাপন করিয়া রাখিয়াছেন আর তারকার সাহায্যেও লোকেরা পথের সন্ধান পাইয়া থাকে অতএব ভাবিয়া দেখো যিনি পয়দা করেন আর যা কিছুই পয়দা করে না উভয় কি সমান তোমাদের কি চেতনা হইবে না وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم আল্লাহর নিয়ামত সমূহ গণনা করিতে চাও তবে তাহা গুনিতে পারিবে না প্রকৃত কথা এই যে তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াবান والله يعلم ما تسرون وما تعلنون অথচ তিনি তোমাদের প্রকাশ্য বিষয়ে অবহিত গোপন বিষয়েও والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون আর মানুষ আল্লাহকে ত্যাগ করিয়া অন্য যে সত্তাগুলিকে ডাকে সে সব কোনো কিছুরই সৃষ্টিকর্তা নয় বরং নিজেরাই সৃষ্ট أموات غير أحياء وما يشعرون أيان يبعثون উহারা সব মৃত জীবিত নয় আর সেসবের কিছুই জানা নাই তাহাদিগকে কবে উঠানো হইবে إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون তোমাদের ইলা শুধু এক আল্লাহ কিন্তু যাহারা পরকালকে মানে না তাহাদের মনে আল্লাহর অস্বীকৃতি আসন গাড়িয়া বসিয়াছে আর তাহারা আত্ম অহংকারে নিমজ্জিত হইয়া পড়িয়াছে নিঃসন্দেহে আল্লাহ তাহাদের সব ক্রিয়াকাণ্ড জানেন গোপন ও অদৃশ্য বিষয় এবং প্রকাশ্য ব্যাপারগুলিও তিনি সেই লোক দিগকে আদৌ পছন্দ করেন না যাহারা আত্ম অহংকারে নিমজ্জিত وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين আর যখন তাহাদিগকে কেহ জিজ্ঞাসা করে তোমাদের রব এ কি জিনিস নাজিল করিয়াছেন তখন তাহারা বলে উহা তো পূর্বকালের পুরাতন কাহিনী মাত্র ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يضلونهم بغير علم ألا ساء ما يزرون এইসব কথা তাহারা বলে এই জন্য যে কিয়ামতের দিন তাহারা নিজেদের বোঝাও পুরাপুরি বহন করিবে এবং সেই সঙ্গে তাহাদের বোঝাও বহন করিবে যাহাদিগকে ইহারা মূর্খতার কারণে গুমরা করিতেছে লক্ষ্য করো ইহারা কত বড় দায়িত্ব নিজেদের মাথায় তুলিয়া লইতেছে قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون ইহাদের পূর্বেও বহু সংখ্যক লোক এই রকমেরই ছলচাতুরি করিয়াছে তবে লক্ষ্য করো আল্লাহ তালা তাহাদের ছলচাতুরির প্রাসাদ সমূলে উৎপাটিত করিয়া দিয়াছেন আর উহার ছাদ উপর হইতে তাহাদের মাথার উপর আসিয়া পড়িয়াছে এবং এমন দিক হইতে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 বড়ই উত্তম ঘর মুত্তাকি লোকদের جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين চিরদিন অবস্থানের সবুজ বাগবাগিচা উহাতে তাহারা প্রবেশ করিবে পাদদেশে নদ নদী সদা প্রবাহমান হইবে আর সবকিছু সেখানে ঠিক তাহাদের মনোবাঞ্ছনা অনুযায়ী সংঘটিত হইবে আল্লাহ তালা এই প্রতিফল দেন মুত্তাকি লোকদিগকে الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون সেই মুত্তাকি দিগকে যাহাদের রূসমূহ পবিত্র অবস্থায় যখন ফেরিস্তাগণ কবজ করে তখন বলে শান্তি বর্ষিত হোক তোমাদের উপর তোমরা যাও জান্নাতে তোমাদের আমলের বিনিময়ে هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون হে মুহাম্মদ এখন যে এই লোকেরা অপেক্ষা করিতেছে এই ব্যাপারে এখন ফেরিস্তাদের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 আমাদের বাপদাদারা তাহার ব্যতীত অপর কাহারও ইবাদত করিতাম না আর তাহার হুকুম ছাড়া কোনো জিনিসকে হারামও গণ্য করিতাম না এই রকমের বাহানা ইহাদের পূর্ববর্তী লোকেরাও বানাইতেছিল তাহা হইলে কি নবী রাসুলগণের উপর স্পষ্ট কথা পৌঁছাইয়া দেওয়া ছাড়াও কোনো দায়িত্ব আছে ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين আমরা প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসুল পাঠাইয়াছি আর তাহার সাহায্যে সকলকে সাবধান করিয়া দিয়াছি যে আল্লাহর বন্দেগী করো এবং তাগুতের বন্দেগী হইতে দূরে থাকো ইহার পর তাহাদের মধ্য হইতে কাহাকেও আল্লাহ হেদায়ত দান করিয়াছেন আর কাহারও উপর গুমরাহি চাপিয়া বসিয়াছে অনন্তর জমিনের উপর একটু চলাফেরা করিয়া দেখিয়া লও যে মিথ্যা আরোপকারীদের পরিণাম কি হইয়াছে হে মুহাম্মদ তুমি ইহাদের হেদায়েতের জন্য যতই লালায়িত হও না কেন কিন্তু আল্লাহ যাহাকে গুমরা করিয়া দেন তাহাকে তিনি আর হেদায়েত দেন না আর এই ধরনের লোকদের সাহায্য কেহই করিতে পারে না وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون এই লোকেরা আল্লাহর নামে কড়া কড়া কসম খাইয়া বলে আল্লাহ কোন মৃতকে পুনরায় জীবন্ত করিয়া উঠাইবেন না কেন উঠাইবেন না ইহা তো একটি ওয়াদা যাহা পূরণ করাকে তিনি নিজের জন্য ওয়াজিব করিয়া লইয়াছেন কিন্তু অধিকাংশ লোকই জানে না ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين আর এইরূপ হওয়া এই জন্য জরুরি যে আল্লাহ ইহাদের সম্মুখে সেই মহাসত্যকে প্রকাশ করিয়া দিবেন যে সম্পর্কে তাহারা মতভেদ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 ব্যাপারে কি একেবারে নির্ভয় হইয়া গিয়াছে যে আল্লাহ তাহাদিগকে জমিনে ধসাইয়া দিবেন কিংবা এমন দিক হইতে তাহাদের উপর আজাব জাগাইয়া দিবেন যেদিক হইতে উহার আসার ধারণা পর্যন্ত তাহাদের হয় না কিংবা চলাফেরা অবস্থায় সহসা তাহাদিগকে পাকড়াও করিবে অথবা এমন অবস্থায় তাহাদিগকে পাকড়াও করিবে যখন তাহাদের নিজেদেরই মনে আসন্ন মুসিবতের ভীতি লাগিয়া থাকিবে এবং তাহারা উহা হইতে আত্মরক্ষা করার চিন্তায় সচেতন হইয়া থাকিবে তিনি যাহা কিছুই করিতে চাহেন এই লোকেরা তাহাকে অক্ষম করার জন্য কোনো ক্ষমতায় রাখে না আসল কথা এই যে তোমাদের রব বড়ই নরম হৃদয় এবং অতীব দয়াবান أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا سجدا لله وهم داخرون আর এই লোকেরা কি আল্লাহর পয়দা করা কোনো জিনিসকেই দেখে না যে উহার ছায়া কিভাবে আল্লাহর সমীপে সিজদারত অবস্থায় ডাইনে ও বামে পতিত হইতেছে সবকিছুই এমনিভাবে বিনয় প্রকাশ করে ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة والملائكة وهم لا يستكبرون জমিন ও আসমানে যত পরিমাণ জানদার মাখলুক রহিয়াছে আর আছে যত ফেরিস্তা সবাই আল্লাহর সামনে সিজদায় অবনত তারা কিছুতেই অহংকার বা বড়াই করে না তাহারা তাহাদের রবের প্রতি ভয় পোষণ করে যিনি তাহাদের উপর অবস্থিত আর যাহা কিছু নির্দেশ দেওয়া হয় সেই অনুযায়ী তাহারা কাজ করে وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإيايا فارهبون আল্লাহর নির্দেশ হইল দুই ইলা বানাইও না ইলা তো মাত্র একজন কাজেই তুমি কেবল আমাকেই ভয় করো وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون তাহারই জন্য সবকিছু যাহা আছে আকাশমণ্ডলে আর যাহা আছে জমিনে এবং একান্তভাবে তাহারই দিন চলিতেছে অতঃপর আল্লাহকে ছাড়িয়া তোমরা কি অপর কাহারও প্রতি তাকুয়া পোষণ করিবে وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجئون যে নিয়ামতি তোমরা লাভ করিয়াছ তাহা আল্লাহর নিকট হইতেই আসিয়াছে অতঃপর যখন কোনো কঠিন সময় তোমাদের উপর আসে তখন তোমরা নিজেরা নিজেদের ফরিয়াদ লইয়া তাহারই দিকে দৌড়াইতে থাকো ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون কিন্তু আল্লাহ যখন সেই কঠিন সময়টি দূর করিয়া দেন তখন সহসা তোমাদের মধ্য হইতে কিছু সংখ্যক লোক নিজেদের রবের সহিত অন্যান্যদের শরিক বানাইতে শুরু করে ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون যেন আল্লাহর অনুগ্রহের সহিত নাশকরি করা হয় ঠিক আছে খুব করিয়া মজা লও শীঘ্রই তোমরা জানিতে পারিবে ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون এই লোকেরা যেসবের নিগূঢ় তত্ত্ব সম্পর্কে কিছুমাত্র জানে না উহার অংশ আমাদের দেওয়া রিজিক হইতে নির্দিষ্ট করিয়া দেয় আল্লাহর শপথ তোমাদের নিকট অবশ্যই জিজ্ঞাসা করা হইবে যে এই মিথ্যা তোমরা কেমন করিয়া রচনা করিয়া লইয়াছিলে ইহারা আল্লাহর জন্য কন্যা সন্তান সাব্যস্ত করে সুহান আল্লাহ তিনি তো পবিত্র ও মহান আর ইহারা নিজেদের জন্য তাহাই নির্ধারণ করে যাহা নিজেরা চাহে وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم অথচ যখন ইহাদের কাহাকেও কন্যা সন্তান পয়দা হওয়ার সুসংবাদ দেওয়া হয় তখন তাহার মুখমণ্ডল কালিমালিপ্ত হইয়া যায় আর সে তখন শুধু ক্রোধের রক্ত পান করিতে থাকে يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه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 জীবনের উন্মেষ ঘটাইয়া দেওয়া হইল ইহাতে একটি নিদর্শন রহিয়াছে তাহাদের জন্য যাহারা লক্ষ্য করিয়া শোনে وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا لبنا خالصا سائغا للشاربين আর তোমাদের জন্য চতুষ্পদ গৃহপালিত জন্তুতেও একটি শিক্ষা নিহিত রহিয়াছে তাহাদের উদরস্থিত গোবর ও রক্তের মাঝখান হইতে নিঃসৃত একটি জিনিস আমরা তোমাদিগকে পান করাই তাহা হইল খাঁটি দুগ্ধ যাহা পানকারীদের জন্য খুবই উপাদেয় ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون খেজুরের গাছ ও আঙ্গুরের ছড়া হইতেও আমরা তোমাদিগকে একটা জিনিস পান করাই যাহাকে তোমরা মাদকও বানাইয়া থাকো আর পবিত্র রিজিকও নিঃসন্দেহে ইহাতে একটি নিদর্শন রহিয়াছে বিবেক বুদ্ধি প্রয়োগকারীদের জন্য وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن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 এক বোঝা হইয়া আছে যেদিকেই সে তাহাকে পাঠায় কোনো একটি ভালো কাজ তাহার দ্বারা হয় না আর দ্বিতীয় ব্যক্তি এমন যে ইনসাফের নির্দেশ দেয় এবং নিজেও সঠিক ও সুদৃঢ় পথে মজবুত হইয়া আছে বল এই দুইজন কি একই রকম ইন আর জমিন ও আসমানের গোপন রহস্য জ্ঞান তো আল্লাহরই রহিয়াছে কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে কিছুমাত্র বিলম্ব হইবে না শুধু এইটুকু সময় মাত্র লাগিবে যে সময়ের মধ্যে চোখের পলক পড়ে বরং ইহারও কম আসল ব্যাপার এই যে আল্লাহ সবকিছু করার ক্ষমতা রাখেন والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون আল্লাহ তোমাদিগকে তোমাদের মায়েদের পেট হইতে বাহির করিয়াছেন এ অবস্থায় যে তোমরা কিছুই জানিতে না তিনি তোমাদিগকে কান দিয়াছেন চক্ষু দিয়াছেন এবং চিন্তা করার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 নেয় তবে হে মুহাম্মদ তোমার উপর স্পষ্টভাবে হক গাম পৌঁছাইয়া দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নাই ইহারা তো আল্লাহর দান উপলব্ধি করে কিন্তু তৎসত্ত্বেও তাহারা উহা অস্বীকার করে আর ইহাদের মধ্যে এমন বহু লোক রহিয়াছে যাহারা মহাসত্যকে মানিয়া লইতে প্রস্তুত নয় ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون যখন আমরা প্রতিটি উম্মত হইতে একজন করিয়া সাক্ষী দান করাইব তখন কাফির দিগকে না কোনো যুক্তি প্রমাণ পেশ করার সুযোগ দেওয়া হইবে না তাহাদিগকে তওবা ও ক্ষমা প্রার্থনা করিতেই বলা হইবে وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون জালিম লোকেরা যখন একবার আজাব দেখিতে পাইবে তখন তাহাদের আজাবের মাত্রা কিছুমাত্র হালকা করা হইবে না এবং এক নিমিষের জন্য তাহাদিগকে সময় সুযোগও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 করিতেছ যেন একদল অপর দল অপেক্ষা বেশি ফায়দা লাভ করিতে পারে অথচ আল্লাহ এই ওয়াদা প্রতিশ্রুতির দ্বারা তোমাদিগকে পরীক্ষায় নিক্ষেপ করেন এবং অবশ্যই তিনি কিয়ামতের দিন তোমাদের পারস্পরিক বিরোধের মূল রহস্য তোমাদের সম্মুখে প্রকাশ করিয়া দিবেন ولو شاء আল্লাহ যদি ইহাই চাইতেন তবে তিনি তোমাদিগকে একটি উম্মতে পরিণত করিয়া দিতেন কিন্তু তিনি যাহাকে চাহেন গুমরাহিতে নিক্ষেপ করেন আর যাহাকে চাহেন সত্য ও সঠিক পথ প্রদর্শন করেন তোমাদের আমল সম্পর্কে তোমাদিগকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হইবে ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم তোমরা নিজেদের কসমগুলিকে পরস্পরের মধ্যে একে অপরের ধোকা দেওয়ার উপায় বানাইয়া লইও না এমন যেন না হয় যে কোনো পদক্ষেপ স্থিতি লাভ করার পর উহা স্খলিত হইয়া গেল আর তোমরা লোকদিগকে আল্লাহর পথ হইতে ফিরাইয়া রাখিলে পরিণামে খারাপ ফল দেখিতে পাইবে ও কঠিন শাস্তির সম্মুখীন হইবে ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতিকে সামান্য ও নগণ্য ফায়দার বিনিময়ে বিক্রয় করিয়া দিও না যাহা কিছু আল্লাহর নিকট রহিয়াছে তাহা তোমাদের জন্য অধিক উত্তম যদি তোমরা জানিতে ও বুঝিতে পারো তোমাদের নিকট যাহা কিছু আছে তাহা নিঃশেষ হইয়া যাইবে আর যাহা আল্লাহর নিকট রহিয়াছে তাহাই চিরদিন অবশিষ্ট থাকিবে আমরা অবশ্যই ধৈর্য ধারণকারী দিগকে তাহাদের উত্তম কাজ অনুপাতে প্রতিফল দান করিব যে ব্যক্তি নেক আমল করিবে সে পুরুষ হোক কি নারী যদি সে মুমিন হয় তাহাকে দুনিয়ায় পবিত্র জীবন যাপন করাইব আর এই ধরনের লোকদিগকে তাহাদের আমল অনুপাতে প্রতিফল দান করিব তোমরা যখনই কোরআন পাঠ করিতে শুরু করিবে তখনই শয়তানের রাজিম হইতে আল্লাহর নিকট পানা চাহিয়া লইবে ইন্নাহু যাহারা ইমান আনে এবং নিজেদের রবের উপর ভরসা ও নির্ভরতা পোষণ করে তাহাদের উপর উহার কোনো আধিপত্য প্রতিষ্ঠিত হয় না উহার জোর চলে কেবল সেই লোকদের উপর যাহারা উহাকে নিজেদের পৃষ্ঠপোষক বানাইয়া লয় এবং উহার ধোকায় পড়িয়া শিল্প করে وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون আমরা যখন এক আয়াতের স্থানে অন্য আয়াত নাজিল করি আর আল্লাহ ভালোই জানেন যে তিনি কি নাজিল করেন তখন এই লোকেরা বলে যে তুমি এই কোরআন নিজে রচনা করো আসল কথা এই যে ইহাদের অধিকাংশ প্রকৃত ব্যাপার কিছুই জানে না ইহাদিগকে বলো ইহাকে তো রুহুল কুদ্দুস সঠিকভাবে আমার মাবুদের নিকট হইতে ক্রমাগতভাবে নাজিল করিয়াছেন যেন ইমানদার লোকদের ইমানকে তাহা পাকাপোক্ত করিয়া দেয় এবং অনুগত লোকদিগকে জীবনের যাবতীয় ব্যাপারে সঠিক ও সত্য পথ প্রদর্শন করে এবং তাহাদিগকে মহা কল্যাণ ও সৌভাগ্যের সুসংবাদ দেয় ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين আমরা জানি এই লোকেরা তোমার সম্পর্কে বলে এই লোকটিকে এক ব্যক্তি শিখাইয়া পড়াইয়া দিয়া থাকে অথচ তাহারা যে লোকটির কথা বলিতেছে তাহার ভাষা অনারব আর ইহা বিশুদ্ধ আরবি ভাষা আসল কথা এই যে যেসব লোক আল্লাহর আয়াত মানে না আল্লাহ কখনোই তাহাদিগকে সঠিক কথা পর্যন্ত পৌঁছিবার তৌফিক দেন না আর এই ধরনের লোকদের জন্য অত্যন্ত পীড়াদায়ক আজাব রহিয়াছে মিথ্যা তো সেই লোকেরা রচনা করিতেছে যাহারা আল্লাহর আয়াতকে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 না হইয়া তবে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب আর এই যে তোমাদের মুখ হইতে মিথ্যা কথা বাহির হয় যে ইহা হালাল আর উহা হারাম এইভাবে কথা বলিয়া তোমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা রটনা করিও না যেসব লোক আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা রটনা করে তাহারা কখনোই কল্যাণ লাভ করিতে পারে না দুনিয়ার বিলাস সামগ্রী কয়েকদিনের বিষয় শেষ পর্যন্ত তাহাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক আজাব রহিয়াছে وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون আমরা ইয়াহুদীদের জন্য বিশেষভাবে সেই জিনিসগুলি হারাম করিয়াছিলাম যাহার উল্লেখ ইতিপূর্বে আমরা তোমাদের নিকট করিয়াছি আর ইহা তাহাদের প্রতি আমাদের কোনো জুলুম ছিল না বরং তাহাদের নিজেদেরই জুলুম ছিল যাহা তাহারা নিজেদের উপর করিতেছিল ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم অবশ্য যেসব লোক মূর্খতাবশত খারাপ কাজ করিয়াছে এবং পরে তবা করিয়া নিজেদের আমল সংশোধন করিয়া লইয়াছে তবে নিশ্চিতই তবা ও সংশোধনের পর তোমার রব তাহাদের জন্য ক্ষমাশীল ও দয়াবান إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين আসল কথা এই যে ইব্রাহিম নিজস্বভাবেই একটি পূর্ণাঙ্গ উম্মতের প্রতীক ছিল ছিল আল্লাহর আদেশানুগত এবং একমুখী একনিষ্ঠ সে কখনোই মুশরিক ছিল না সে আল্লাহর নিয়ামত সমূহের শকর আদায়কারী ছিল আল্লাহ তাহাকে বাছাই ও পছন্দ করিয়া লইয়াছেন এবং সঠিক ও সোজাপথ দেখাইয়াছেন وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين আমরা দুনিয়ায় তাহাকে কল্যাণ দিয়াছি এবং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 পন্থায় যাহা অতি উত্তম তোমার রবি বেশি ভালো জানেন কে তাহার পথ হইতে ভ্রষ্ট হইয়াছে আর কে সঠিক পথে আছে وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين আর তোমরা যদি প্রতিশোধ গ্রহণ করো তাহা হইলে শুধু ততটুকুই করিবে যতটুকু তোমাদের উপর অত্যাচার করা হইয়াছে কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ করো তাহা হইলে নিঃসন্দেহে ধৈর্য ধারণকারীদের জন্য কল্যাণ রহিয়াছে واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون হে মুহাম্মদ ধৈর্য সহকারে কাজ করিতে থাকো আর তোমাদের এই ধৈর্য আল্লাহরই দেওয়া তৌফিকের ফল এই লোকদের কার্যকলাপে তুমি দুঃখিত হইও না এবং তাহাদের অবলম্বিত অপকৌশল ও ষড়যন্ত্রের দরুন হৃদয় ভারাক্রান্ত করিও না আল্লাহ তো তাহাদের সঙ্গে রহিয়াছেন যাহারা তাকুয়া সহকারে কাজ করে এবং ইহসান অনুসারে আমল করে